بارك الله لنا وإياكم في القرآن الحكيم بزرگان محترم আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ রব্বুল আমাদেরকে আখির নবীর উম্মত হওয়ার কারণে একাকি ইবাদত দিয়ে অনেক আগে বাড়ার তৌফিক দান করেছেন আগের উম্মত আশুরা পেয়েছিল আরাফার রোজা পায় নাই নয় তারিখের রোজা আগের কোন উম্মত পায়নি আশুরা রোজার দ্বারা এক বৎসরের গোনা মাফ হয় আর আজকের যে রোজা নয় তারিখের রোজা যখন যে এলাকায় নয় তারিখ হবে ওই রোজাকে আরাফার রোজা বলা হবে এই রোজা দ্বারা আল্লাহ রবুল আলমিন দুই বৎসরের গোনা মাফ করেন এক বৎসর পিছনের আর এক বৎসর সামনের দেওবন্দের যিনি অনেক বড় মহাদ্দেশ ছিলেন যার সম্পর্কে বলা হয় যে এরকম ব্রেনি একবার যা ওনার নজরে পড়ছে এটার জীবনে আর ব্রেন থেকে বের হয়নি এরকম ব্রেনি মানুষ ওনার সম্পর্কে বলা হয় যে ওনার পাঁচশো বছর আগেও এরকম ব্রেনির লোক আসে নাই এবং পরবর্তী পাঁচশো বছরের মধ্যেও কোনো সম্ভাবনা নেই পাঁচশো বছর কি পরে এক হাজার বছর আর ওই লোক আসবে না যা একবার নজরের সামনে দেখেছে এটা এরকম মুখস্থ হয়েছে যেটা আর ব্রেন থেকে বের হয়নি কি কাজে মিশরে গেছিলেন সেই জামানায় হজরত মালানা আনোয়ার শাহ কাশ্মীরি হাকিম উল্লম্মদ খানবির রহমতুল্লাহ উস্তাদ ওখানে একটা কিতাব খুব পছন্দ হয়েছে ওনার তাদের কাছে কপি চাইলেন আমার দেশে নিয়ে ছাপায় এটা ছেলেদেরকে পড়াইতে চাই হানাফি মাজাবের করে খুব সুন্দর কিতাব তো তাদের কাছেও কপি ছিল না কপি তারা দিতে পারল না উনি ওই যে একবার দেখে আসছেন মিশর থেকে ভারত দেশে উনি নিজে এটা লিখলেন খাতার মধ্যে লিখে কিতাব ফেবে দিলেন পরে দেখা গেল ওই কিতাবের সাথে কোনো বেশ কম নেই আজীব ধরনের ব্রেন আল্লাহ দান করতেন কিন্তু আল্লাহর কুদরত দেখেন ছোটকালে ওনার আব্বা আম্মা ওনাকে হেফজ করায় নাই যে কারণে পরে আর সুযোগ হয় নাই কোরআন শরীফ ওনার নজরের সামনে যে কত হাজার বার গেছে অন্য যে কোনো কিতাব একবার দেখলে ওটা মৃত্যু পর্যন্ত আর ভোলেন কোরআন শরীফ কতবার গেছে ওনার সামনে দিয়ে কতবার খতম দিয়েছেন তা শেষ নেই এর দ্বারা কিন্তু উনি ওই যে নিয়মতান্ত্রিক হেফজ করেন নাই এজন্য যতবার সামনেতে গেছে না কেন হাফেজ হন নাই উনি খরচ থেকে আলাদা জিনিস এটা ব্র্যান্ড দিয়ে হবে না ওটাতে নিয়মতান্ত্রিক ভাবে ওটা হেফজ করতে হবে এই জন্য ওনারই সাগরের মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই যার নাম না বললে কোনো কথা অথেন্টিক হয় না দালিলিক কথা হয় না তিনি যখন জানলেন যে উস্তাদ হাফেজ না কোনো বিশ্বাস হলো না উনি উস্তাদের কাছে চিঠি লিখলেন হুজুর আপনার সম্পর্কে রিপোর্ট জানলাম যে আপনি কোরআনের হাফেজ না আপনি সব কিতাবের হাফেজ কোরআনের হাফেজ না তো আমি বিশ্বাস করতে পারতেছি না তো এই জন্য আপনার কাছে চিঠি লিখলাম আসলে কি ঘটনা কি উনি বললেন মৌলবী আশরাফ আলী ये कुरान का मुआजा है कि मौलाना अनवर कश्मीरी हाफिज नहीं है তা কোরআনের মর্যাদা তা ব্রেন দিয়ে কাজ হবে না ব্রেন এখানে চলবে না এটা তো ওর নিয়ম আছে হেফজু করার নিয়ম আছে নিয়ম মতো আমি যেতে হবে যেহেতু আমার আব্বা আমার ছোটকালে ওই নিয়ম মতো করাই নাই এই যে যতবার আমি খতম করছি কিন্তু এটা হেফজ হয়নি জিনিস তো উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যায় যে আসুরা এক বছরের গোনা মাফ হয় আরাফার রোজার দ্বারা এক বছর পিছনের এক বছর আগের সামনের গোনা মাফ হয় এদের হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বলতেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি আসুরার এই আরাফার রোজা রাখার তৌফিক পায় কেউ যদি আরাফার রোজা রাখার তৌফিক পায় এই হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে সে অন্তত আর বছর হায়াত পাবে মানে এখানে তাকে আর বছর সামনের আর বছর গোনা মাফ করার অর্ডার করা হয়েছে লোকটাই নেই আর এক বছর বাসাই নেই তো মাপ কোন জায়গা দিয়ে হবে এই সূক্ষ্ম ইঙ্গিত উনি এটা বুঝতে পারছেন উনি বলছেন যে এই হাদিসের মধ্যে ইঙ্গিত আছে আর এক বছর অন্তত সে হায়াত পাবে কালকে আমাদের ছাত্রদের বয়ান ছিল আমিও ছাত্রদের বললাম আমাদের সব ছাত্রদেরকে গত রাত্রে সাহারি খাওয়ানো হয়েছে আজকে রোজা রাখার জন্য সবাই রোজা রেখে এক বছর হায়াত বাড়াইলো প্রত্যেক আর আমাদের রোজা রাখবা রেখে এক বছর হায়াত বাড়াইল আর আল্লাহ দিনের কাজ করবে এরপর যখন মৌতের ফয়সালা হবে সেই বছর আর রাখতে পারবো না হয় অসুস্থ হয়ে গেছে না হয় কোনো বিপদ আসছে না হয় ভুলে গেছে না হয় কিছু একটা হয়েছে কারণ আল্লাহ ফাইসাল্লাহ তো হবেই কি করা যাবে মৃত্যু আসতেই হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহ থেকে পুরস্কার নিতে হবে তো যাই হোক এই রোজার অনেক ফজিলাত আশা করি অনেকে আপনারা রাখতেন তো বলতেছিলাম এই উম্মদকে ছোট ছোট আমল দ্বারা আল্লাহ অনেক আগায় দিচ্ছেন এর আগের আট দিন আছে ওই আট দিনের এই ফজিলাত এই আট দিনের প্রত্যেক দিনের এই ফজিলাত যে এক এক দিনের রোজার দ্বারা এক বছরের গোনা মাফ হয়ে যায় দুই দিন দুই বছর না সেখানে অন্য যে আটটা আছে এক বছরের গোনা মাফ হয় এবং ওই এই ইবাদত দ্বারা আল্লাহ তালা সবে কদরের প্রায় সমান সমান বা কাছাকাছি সবাব দান করেন আল্লাহ তালা এই জিলজের দশ তারিখ পর্যন্ত লাগাতার এরকম বরকত থাকবে সাংঘাতিক খায়ের বরকত থাকবে এখন তো ঈদে এসে গেছে এই কোরবানির ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করেছি আঠারো পাড়া চোরায় হাজ না চোরায় লুট চোরায় লুট চোরায় হাজ সতেরো বারা সোরা হাজ এখানে এই আয়াতটা আসছে তোমরা যে কোরবানি করো আল্লাহ কোরআনে বলতেছেন যে এই কোরবানির গোষ্ঠ বা এর রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না এগুলো আল্লাহর দরবারে পৌঁছে তো জমিনে থেকে যায় মানে গোশত লাহমুন তার বহুবচন লুহুম দম দম মানে রক্ত তার জমা বহুবচন দিমা গোষ্ঠ রক্ত আল্লাহ দরবারে পৌঁছে না ওয়ালাকিন ইয়ানালু তোমাদের তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছে অর্থাৎ তুমি কোন নিয়েতে কোরবানি করলে আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুলের সুন্নত জিন্দা করার জন্য এই নিয়েতে করলে না কোন নিয়েছে রসুলের সুন্নত জিন্দা করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ কোরবানি করে এবং তার কোরবানের টাকা হালাল হয় তাহলে কোয়া পাওয়া গেল নিয়ত সহি পয়সা হালাল নিয়ত সহি পয়সা হালাল বাস কোয়া পাওয়া গেল এইটা আল্লাহর কাছে পৌঁছে বলকে এই আয়াতের ব্যাখ্যা দিতে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোরবানি যে করো এই জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই শর্তের সাথে নিয়ে ঠিক পয়সা হালাল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সবলান তাকা বিল হাসিবু বিহা আন্তসাকুম এই কথা স্মরণ করে তোমাদের অন্তরকে খুশি করো খুশি করো আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছেন আমিও খুশি হয়ে গেছি আল্লাহ তোমাদের তাকুয়া আল্লাহ কাছে পৌঁছে যায় রক্ত জমিনে পড়ার আগে এটা তাকুয়া পৌঁছে যায় এবং আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এরপর আল্লাহ বলতেছে এই জীব জন্তু আল্লাহ তোমাদের অনুগত করে দিতেন জীবজন্তুকে তোমাদের অনুগত করে দিচ্ছে একটা হাতি মানুষের লেগে দিচ্ছে অথচ যদি হাতি মোকাবেলা শুরু করে কারোর সাথে তো এক হাজার লোক হতে পারবে না এক হাজার লোক লাঠি চোটা নিয়ে হাতির সাথে মোকাবেলা করে পারবে না সেই হাতিকে একজনে লয়ে দিত এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা আমাদের অনুগত করে দিতে আমরা যেভাবে ব্যবহার করতে চাইতেছি ওটা ওইভাবে মানতেছে এই গরু এটা আল্লাহ আমাদেরকে অনুগত করে দিতেন সহজে আমরা জবাই করতে পারতাম তো অনুগত না করত সেটা বিড়ালও কন্ট্রোল করা মুশকিল ছিল একটা বিড়াল যদি ক্ষিপ্ত হয়ে যায় তো মানুষ সব বয়সে পালাইব এর সাথে মোকাবেলা করা মুশকিল একটা বিড়াল একটা বড় ইঁদুর যদি ক্ষিপ্ত হয়ে যায় এটাও কঠিন ব্যাপার তার সাথে মোকাবেলা করা সেই কারণে গরু মহিন যদি ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আল্লাহ অনুগত করে দিচ্ছে কাদা লিখা সাক্ষারা কত বড় উঠ সাতটা ছাগলের সমান একটা গরু আর দশটা ছাগলের সমান একটা উট মরু জাহাজ বলা হয় এই সাত হাজার বছর পর্যন্ত এটা দিয়েই মানুষ সফর করত সাত হাজার বছর পর্যন্ত তারপর যে বাস আবিষ্কার হয়েছে রেলগাড়ি আবিষ্কার হয়েছে এর আগে সাত হাজার বছরের জাহাজ তো এটা মরু জাহাজ দশটা খাসির গোস্তের গায়ে একটা মানুষ হলে দিত তো আল্লাহ তালা দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আমাদের আন্ডারে করে দিতেন এর ভিতরে সবে এসে গেছে এখানে তো পশু উপজান উদ্দেশ্য কিন্তু এর ভিতরে অ্যারোপ্লেন এসে গেছে এর ভিতরে রেলগাড়িও এসে গেছে এত বিশাল অ্যারোপ্লেন তা আল্লাহ মানুষের অনুগত করে দিচ্ছে হ্যাঁ পাঁচশো এক হাজার যাত্রী আর তার লাগেজ নিয়ে হাওয়ার মধ্যে উঠতেছে একটা মানুষ এটাকে উড়াইছে আবার একটা মানুষ এটাকে জমিনে নামাইতে একে জমিনে নামাইতে সম্ভব পথ আল্লাহ যদি এটা তৌফিক না দিত এটা হাওয়ার মধ্যে উড়ানো এই চারটেখানি কথা তোরা ইয়াসিনে এর দিকে ইঙ্গিত প্লেন যে আবিষ্কার হবে সুরাই আসিনের কথা পড়তে বলা হয়েছে তোমাদেরকে কাস্তিতে ভরে আমি দরিয়ার সফর করাই দরিয়া পার করে দিই কাছটি ভরে জাহাজ ভরে তোমাদেরকে দরিয়ার সফর করাই অকলকনা না মিসলিহি এইরকম জাহাজের মতো জাহাজ আমি আরো বানাইব ভবিষ্যতে যার উপরে লোকেরা সাওয়ার হবে আরোহণ করবে আল্লাহ ভবিষ্যতে আমি এই পানির জাহাজের মতো আরো জাহাজ বানাইব তার উপরে তোমরা সাওয়ার হইব তখন তো কারো মাথায় আগে নাই কি এটা পানির জাহাজের মতো কোন জাহাজ বানাইবে আল্লাহ পরে যখন হাওয়াই জাহাজ আবিষ্কার হলো তখন বোঝা হলো যে এই আয়াতের ইঙ্গিত হলো হাওয়াই জাহাজের দিকে ওটাকে তো জাহাজ বলা হয় পানির জাহাজ পানিতে টলমল এরকম দুলতে থাকে ওটাও বাতাসের মধ্যে কি করতে থাকে এরকম তুলতে থাকে জাহাজ হ্যাঁ পানির জাহাজও নামাজ যায় কারণ পানির মাধ্যমে ওটা জমিনের সাথে কানেকশন আছে হাওয়াই জাহাজও নামাজ যায় হাওয়ার মাধ্যমে জমিনের সাথে কানেকশন আছে তা আল্লাহ এটাও বানাইবে এটা তোরা ইয়াসিনের মধ্যে রিঙ্গিত এই সব কিছু আল্লাহ তালা এই ক্ষুদ্র একটা মানুষ সাড়ে তিন হাত মানুষ এর অনুগত করে দিচ্ছে অনুগত করে দিচ্ছে কাজালিকা সাক্ষরা লাকুম জানোয়ার তোমরা কোরবানি করবে তোমাদের অনুগত করে দেওয়া হলো আর এই কোরবানি উপলক্ষে আল্লাহ তোমাদেরকে যেভাবে হেদায়ত করেছেন ওইভাবে তোমরা তাকবির দিবে অলি তুকাব্বিরুল্লাহ মানে তাকবির দেওয়া আর আল্লাহ হাদাকুম আল্লাহ যেভাবে হেদায়ত দিয়েছেন আল্লাহ কিভাবে হেদায়ত দিয়েছেন এটা আল্লাহর হাবিবকে দিয়ে জানাই দিয়েছেন কোরআনে তো মৌলিক কথাটা বলবে সব কথা কোরআনে বলতে গেলে তো কোরআন পার্শ্ব পারা হইত কোরআন তো তিরিশ পারা থাকতো না তাহলে এখানে গেলে এতটুক করে দিছে যে আল্লাহ তোমাদেরকে যেভাবে হেদায়ত দিচ্ছে ওইভাবে তাকবির দাও ওটা খুঁজতে হবে রসুল হাদিসের মধ্যে যে আল্লাহ কিভাবে হেদায়ত দিছে আল্লাহ রসুল কি জানাইছেন তা আবাই কেরাম ওইটা আল্লাহ হেদায়ত তো জানাইছেন আজকে নয় তারিখ আজকে সবে সাদেক আজকে ফজরের নামাজের থেকে নিয়ে আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এই চান্দের তেরো তারিখ আসার পর্যন্ত ফরজ নামাজের পরে ঈদের নামাজের পরে একবার তাকবিরে তাশরিক বলতে হবে অজিব আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এর পিছনে লম্বা ইতিহাস এই তকবির তাশরিক ইব্রাহিম খলিল্লা ছেলে জবাই করতেছিল হ্যাঁ তখনই সেই কালেমাটা আছে পয়লা অংশ জেব্রাইল পড়তেন মাঝের অংশ ইব্রাহিম খলিল্লা পড়তেন শেষের অংশ ইসমাইল পড়তেন তিনজনেরটা মিলে এই তাকবিরে চাষটি হই তিনজনেরটা মিলে মানে আমরা যে আত্মায় তো পড়ি এটাও তো এরকম এর প্রথম অংশ নবী সাল্লাহ সাল্লাম পড়ছেন আর তাইয়াতুল্লাহ সাল্লাহ তৈবান এরপর একটা আল্লাহ পড়তেন আসসালাম আলাইকা ইহান নবী ও রহমতুল্লাহ আল্লাহ পড়ছেন মেয়ের আছে পরে নবী সালাম আবার নিজে পড়ছেন তাহলে এত রহমত নাজল হইতেছে তাড়াতাড়ি আমাদেরকে শরিক করার জন্য রহমত তো নাজল হইতেছিল ওনার উপরে উনি তাড়াতাড়ি অ্যামেন্ডমেন্ট করলেন আল্লাহ আমি একা না আমার সব উম্মত সব আসসালাম আলাইনা আমার উপরে ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন আপনার যত নেক বান্দা আছেন আল্লাহ তাদেরকে শরিক করে দেন তো পয়লাটা আল্লাহ রসুলের মাঝখানে আল্লাহ পয়লাটা আবার রসুলের আসাদু আল্লাহ ওটা আবার এই তিনটে মিলে হয়েছে আর এখানে তিনজনের কথা মিলে হয়েছে তাকবির আজকে সকাল থেকে আরম্ভ করতে হবে এখন থেকে প্রত্যেক অক্ষে পড়তে হবে আমরা মসজিদে পড়ব মা বোনরা ঘরে পড়বে মা বোনরা ঘরে পড়বে আমরা আওয়াজ করে পড়ব তারা আসতে পড়বে তারা আসতে পড়বে আল্লাহ না করুক যদি কেউ সাথে সাথে পড়তে না পারে পরে আর পড়ার টাইম থাকে না তখন অজীব তরফ হওয়ার কারণে তাকে ইস্তিকার করতে হবে এর আর কোনো ব্যবস্থা নেই অজিব যদি তরক হয়ে যায় তো আল্লাহ কাছে মাপ চাওয়া ছাড়া আর রাস্তা নেই মাপ চাইতে হবে তখন পড়া নিলে হবে না এটার কাজ হলো ইস্তেকা আগেও বলছিলাম হাজি সাহরা এই তাদের যে নয় তারিখ এর আগ পর্যন্ত তো নামাজের সালাম ফেরায় লাভবাহিক পড়ে কি পড়ে কিন্তু নয় তারিখ সকালে সালাম ফিরে আগে লাভবাহিক না আগে এটা আগে তাকবিরে তাসদিক তারপরে লাভবাহিক এইটা প্রাধান্য পায় তো আমাদের কি করতে হবে নয় তারিখ সকালতে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এটা পড়তেই থাকতে হবে ইমাম ভুলে গেল তো মুসল্লিরা মনে করে পড়তে আরম্ভ করবে এটা ইমামের একটা দামে এখানে এবং পড়লে আমরা পড়ব এবার না পড়লে আমরা নেই এরকম না এটা প্রত্যেকের ঘরে আলাদা আলাদা আছে যদি এবার পড়লে পড়ো আর না আপনারা শুরু করে দেবেন মুকিম হক মুসাফির হক জামাতের সাথে নামাজ পড়া হক একাকি নামাজ পড়া হক সর্ব অবস্থায় এটা পড়তে হবে আমি আসার পথে কয়েকটা টেলিফোন আসছে আমার কাছে সারাদিন ফোন আসতে থাকে আমার দোকান তো আজীব দোকান আমার দোকান হলো মোবাইল দোকান মানে আমি যেখানে যাই আমার দোকান সেখানে যায় লোকেরা মোবাইলের মধ্যে মশলা জিজ্ঞেস করতে থাকে আর আমার দোকানে বেচা কেনা হয় আমার হলো ফতোয়ার দোকান বুঝছেন তো ফতোয়ার দোকান আমার কাছে মোবাইল থাকে আমি যেখানে যাই দোকান ওইখানে চলে আসতেছি নামাজ পড়াইছে অনেকগুলো ফোন আছে একটা ফোন এই আছে একজন বেস্ট ধরে হাওলাতি বলল যে সেখানে বলছে এটা শুধু জামাতে নামাজ পড়লে এটা পড়তে হবে আমি জানি না বেস্ট ধরে কি লিখছে আমার এই মুহূর্তে দেখা নেই কিন্তু মাসলা এই সেখানে হয়তো কথাটা অসম্পন্ন আছে সেখানে হয়তো কথাটা অসম্পূর্ণ আসছে যাই লেখা থাকুক মশলায় জামাতের সাথে খাস না জামাতের পরে পড়তে হবে কেউ একা নামাজ পড়লেও পড়তে হবে সবাইকে পড়তে হবে এবং আমাদের দেশে তিনবার চালু হয়ে গেছে এটা গলত এটা একবার পড়তে হবে তকবির তাশরিফ একবার পড়তে হবে এই হল আল্লাহর হেদায়াত তকবিরের ব্যাপারে আল্লাহ যেভাবে হেদায়ত করছেন সেভাবে করতে হবে হেদায়ত এইটা আল্লাহ আটটা হেদায়ত আছে ঈদের ময়দানে আমরা যখন আসব বাসা থেকে তখনও কিন্তু এই তাকবির আওয়াজ করে পড়তে পড়তে আসতে হবে ঈদের নামাজের জায়গায় পৌঁছা পর্যন্ত এটা আল্লাহর হেদায়তের মধ্যে এটাও একটা যে এই তাকবির পড়তে পড়তে আসতে হবে আওয়াজ করে আওয়াজ করে পড়তে পড়তে আসবে আওয়াজ করে পড়তে পড়তে যাবে এটা একটা হেদায়ত কিন্তু আমি আগেও বলেছি যে একটা জিনিস আমাদের দেশে ভুল হয়ে গেছে সেটা হলো এই এই তাকবিরটা আমাদের দেশে খুদ্বার মধ্যে ঢুকাই দিচ্ছে খোদবার মধ্যে খসেব বারবার বলে মুসাল্লিরও বারবার বলে মুস্তালি তো বলা হারাম কিন্তু খতিবের জন্য আমাদের যেটা পরে তাহকিক হলো এক জামানে আমরাও পড়ছি তখন পর্যন্ত তাহকিক হয় নাই পরে যখন তাহকিক হলো তখন দেখতে পেলাম যে ভুল এটা এর পিছনে কোনো দলিল নেই ওই যে খুদ্া দেখে দেখে পড়া হয় ওর কিনারাতে কারাজন লিখে দিতে এই লেখার কারণে সবাই পড়ে কিন্তু কিতাবে মিলাই দেখা গেল কিতাবে কি লেখা আছে ফতোয়ার যে কিতাবগুলো ফেকার যে কিতাবগুলো সেখানে কি লেখা আছে এইখানে খুললে কোনো কিতাব এটা পাওয়া যেতেছে না পাওয়া যেতেছে পয়লা খুদ্বার শুরুতে নয়বার তাকবির দিতে হবে মাঝেও নেই শেষেও নেই দ্বিতীয় খোদ্া শুরুতে সাতবার তাকবির দিতে হবে তাকবিরে শিখ না শুধু তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম দিতে হবে সাতবার মাঝখানে নেই শেষে আবার চোদ্দ বার শেষে আবার চোদ্দ বার শুধু তাকবির যাতে খুদ্বার মধ্যে যে আমরা তাকবির তাস্তিককে ঢুকাই ফেলছি এটা ঠিক করা জরুরি ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার যাতে এই ভুলটা সংশোধন হয়ে যায় এইভাবে মোটামুটি অনেক ভুলের কথাই আমি আলোচনা করেছি আজকেও কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ যে ঈদের দিন মাইকে বারবার বলা হয় ঈদের দিন মাইকে বারবার বলা হয় কয়টা ঈদ হবে কয়টায় জামাত হবে কি হবে বারবার বলা হয় এটা এইভাবে বারবার বলাটা হাদিসের নিষেধ হাদিসের মধ্যে আছে আব্দুল আব্বাস থেকে হাদিস বুখার শরীফের হাদিস ঈদের দিন লা আজানা ওলা একামাতা ওলা নিদা ওলা সাই চারটে শব্দ আছে ঈদের নামাজের জন্য আজান হইত না একামত হইত না ডাকা ডাকে হইতো না কিছুই হতো চারটে শব্দ আজান হইতো না এ কাবত হইতো না ডাকাডাকি হইতো না কিছুই হইতো না মানে এই ব্যাপারে সেখানে আমরা যে পরিমাণ ডাকাডাকি করি আর মাইকে হ্যাঁ অ্যানাউন্স করি আর পত্রিকা দেই সরাসরি এই হাদিসের সাথে টক্কর লেগে যায় একবার টাইমটা বলে দেওয়া যায় টাইমটা টাইমটা কখন হবে একবার বলা যায় আমাদের এখানে গত জুমায় বলা হয়েছিল সাড়ে আটটায় হবে বলা হয়েছিল কিন্তু আজকে মজদে সব জানাইলেন আশেপাশে সব জায়গায় তারা করছে আটটায় তো মুশকিল হয়ে গেছে ওই সব জায়গায় আমাদের ছাত্ররা কোরবানি করবে আমরা সাড়ে আটটায় করলে তো ওরা নামাজ পড়ে কুরবানির লোকের জন্য বসে থাকবে কুরবানির লোকের জন্য বসে থাকবে বা অন্য কাউকে দিয়ে করাই ফেলবে চামড়া গুলো এখানে গরিব ছেলেরা পাইতো এগুলো হাতছাড়া হওয়ার আশঙ্কা এই জন্য এলাকার কুরবানির স্বার্থে এখানে হুজুররা মেলে ওরা কোরবানি করে তো যাতে সময় মতো এদেরকে পাওয়া যায় এই স্বার্থে আমাকে জিজ্ঞেস করতে কি করা যায় ঠিক আছে আজকে আবার এলান করে দেওয়া হবে এটা একটা জরুরি জিনিস যাতে আমাদের ছাত্ররা কোরবানি করতে পারে লোকেরা টাইম মতো লোক পায় মাদ্রাসার একটু ফায়দা হয় জরুরি সব জায়গায় ধরেন আটটায় আমরা আটটায় পড়ে নিব বর্তমান টাইমে আটটায় আমরাও পড়ে নিব অসুবিধা কি জানাই দেওয়া হলো তো এইটা বেশি বেশি এলান যে করা হয় বারবার বলা হয় টাকাটাকি করা হয় সকাল থেকে নিয়ে মোটামুটি ঈদের নামাজ দাঁড়ানো পর্যন্ত অনেক জায়গায় টাকাটাকি করতে থাকে এটা ঠিক না এটা ঠিক না এটা ওই গরু হাটের মধ্যে করে এইগুলো হ্যাঁ এটা মসজিদে করা যাবে না এটা আমরা খেয়াল রাখি এই মশলা প্রচার করি আর বলছে ঈদের নামাজে তকবির পড়তে পড়তে আসবো তারপরে ঈদের নামাজে ছয়টা বেশি তাকবির দিতে হবে খুদ্ায় যেরকম তাকবির আছে বেশি নামাজের মধ্যে কটা তকবির বেশি আছে ছয়টা বারো তকবিলের হাদিস আমাদের মজাবে আমাদের এই সাহেবের কাছে গৃহীত হয়নি ছয়টা মজবুত বেশি এই ব্যাপারে যারা দলিল দেখতে চান আমার লেখা হাদিসের রসুল নামে একটা কিতাব মহাজেন সাহেবের কাছে থাকে হাদিস রসুল এখানে একদম আরবি হাদিস উঠে দেওয়া তার তর্জমা দেওয়া হাদিসের কোন কোন কিতাবে কত নম্বর পৃষ্ঠায় কত হবে সব দেওয়া দলিল দেখে নেন তকবির দেওয়া হবে নামাজ হয়ে যাবে যে মোনাজাত কবুল হবে এটা কিন্তু নামাজের পয় এই জন্য ঈদের নামাজের পরে তকবির বলতে হবে একবার তকবির বলতে হবে যেহেতু ওইখানে কবুল হয় যদি সংক্ষিপ্ত হইলেও ওখানে মোনাজাত করতে হবে কবুলের সুযোগটা তো মিস করা যায় না একটা জায়গায় দোয়া কবুল হওয়ার সুযোগ আছে আমরা ছেড়ে দিলাম এটা ঠিক না তো সংক্ষিপ্ত মোনাজাত হয়ে গেল এরপরে যায় খুদ্া হয় খোঁজবাবতে বলেছি তকবিরে তাস্রিক হবে না কোন ক্ষতি যদি ভুলে দেয় তো আমরা কেউ শরিক হব না পড়ব না ওটা খুদ্া শেষ ঈদের নামাজের কাজ শেষ খুদ্া শেষ ঈদের নামাজের কাজ শেষ এখন সবাই যে কোরবানি করবে হ্যাঁ গোষ্ঠের ব্যাপারে তাকসিমের ব্যবস্থা করবে আর কোনো কাজ খুদ্বার পরে আর কোনো কাজ নেই এটা ভিন্ন কথা যদি কারো সময় সুযোগ থাকে তিনবার কুল্লাল্লা পড়ে হ্যাঁ তার মরুম আত্মীয় স্বজনদের রুয়ে বক্সি দিল তারাও খুশি হয়ে যায় তার সময় আছে সে করবে তা ঈদের কিছু না তা ঈদের কোনো কর্তব্য না এটা আমাদের মানবিক একটা দাবি যে আমরা ঈদ করতেছি আমরা গোস্ত খাইতেছি আজকে আমাদের মরহুমদের জন্য কিছু করবো না সব দিনে করি আজকে তো কিছু করি এই নেতা যদি কিছু করতে চায় দোয়া করতে চায় ওই জন্য করতে পারে ঈদের নামাজের কোনো কিছু না এবার চলে গেলেন কুরবানির কাজে কুরবানি নিজে হাতে করা ভালো আর নিজে যদি না পারেন তাহলে অন্তত যে পারে মশলা জানে তাকে দিয়ে করাইতে হবে আর আপনাকে উপস্থিত থাকতে হবে এটা মুস্তাহাব সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরীর পাওয়া যায় এর এই অর্থ না সাতজনই হইতে হবে অনেকে কয়েকজন ছয়জন হয়েছে আরো জনের ব্যবস্থা হইতে না কি করবো আমরা এখন তাহলে আর কি করবেন ছয় ভাগ করেন আমার কাছে ফোন করেন আমাদের একজন শর্ট পড়ে গেছে আরো জনের কোনো ব্যবস্থা হয়েছে না তাদের সাত হওয়া তো কোনো জরুরি না আপনি তিনজনে শরীর হন তিন ভাগ করে লয়ে যান পাঁচজনে শরীর হন পাঁচ ভাগ নিয়ে যান ছয় জনে শরীর হন ছয় জনে নিয়ে যান সাত পুরা করতে হবে এমন তো কোনো কথা না সাত পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে কুরবানি হইতে পারবে আকিকাও হইতে পারবে অলিমাও হইতে পারবে অলিমাও হইতে পারবে সব হইতে পারবে এমনকি আপনার আব্বা মারা গেছে তার জন্য ভাগ নিতে পারে আর যদি কারো তফিক থাকে নবী আলাহ সালামের জন্য ভাগ নিল আরো ভালো অনেক সাহাবাই কেরাম হ্যাঁ হাদিসে আসছে নবী আলাহ সালামের পক্ষ থেকে কোরবানি করতেন হয়তো আলী তো তাকিদ করে বলতেন যে আল্লাহ যতদিন আমাকে হায়াত রাখছেন আমি নবী আলাহ সালামের জন্য একটা কোরবানি করবো আমরা পারি না আমাদেরকে আল্লাহ যাদেরকে যাদেরকে তৌফিক দিচ্ছে তাহলে আমরা একটা ভাগ তার জন্য নিব নবী আল্লাহ সাল্লামের জন্য নিব ওটা আপনি সম্পূর্ণ নিজের কাজে এই না যে ওটা পড়া সৎকার করে দিতে হবে তা না আপনি নিজের কাজে লাগান অর্থাৎ নর্মাল কোরবানির যে মশলা সেই মশলা ওটা কোনো সৎকার করতে হবে না সৎকার তো করা জরুরি হয়ে যায় যদি কেউ মান্যত করে গরু মারা যেতেছিল মান্নত করতে বা ছেলে মারা যেতেছিল মান্নত করতে ছেলেটা সুস্থ হলে একটা গরু কোরবানি দিল মান্নত যেখানে করবে কেউ সেইখানে ওই গরুর সমস্ত গোষ্ঠ গরিবদেরকে দিতে হবে না নিজেরা খাইতে পারবে না কোনো ধনীকে খাওয়াইতে পারবে সব গরিবদেরকে দিয়ে দিবে কিন্তু গরিব মালিক হওয়ার পর যে ধনীকে দাওয়াত দেয় তাহলে কোনো অসুবিধা নেই গরিব মালিক হওয়ার পরে ধনীকে দাওয়াত দিল আপনি জাকাত দিতেন সে মালিক হওয়ার পরে আপনাকে দাওয়াত দিল ওই টাকার মুরগি আপনি খেয়ে দিবেন শরীর বলবে না জাকাত খেয়ে আসতো জাকাত শেষ আপনি এখন হালাল খেয়ে তো মান্য হইলে সেখানে মশলা ভিন্ন আর যত নকল কোরবানি আছে এর উত্তম এটা যে তিনবার করেন এখানে সবাই কি খিচুড়ি পাকায় এগুলো ঠিক না এখানে শরিয়াতে স্বাধীনতা দিচ্ছে প্রত্যেকে স্বাধীন স্বাধীনভাবে করবে শরিয়াতে যারা ইনফ্রাদে রাখছে তা ইনফ্রাদে রাখতে হয় তা ইজতেমাই করতে নেই এটা কথা ভালো করে বুঝেন শরিয়াতে যেটাকে ইনফ্রাদে রাখছে একা করো ওটা ইনফ্রাদে রাখেন অনেকে ওটাকে সেলাই রূপ দেয় তার মানে কি যেমন কোন এলাকায় তরিকা আছে জবাই করে অর্ধেক জবাই কর্ণলা নিয়ে যায় আর অর্ধেক সমাজে জমা দেয় সমাজে জমা দিল এই অর্ধেকে সব বানায় গোস্ত বানায় মানে পুরা গ্রামবাসীর মধ্যে আবার ফের ভাগ করে কি ফায়দা হলো এই যে করলো অর্ধেক সমাজে দিল যে আবার ভাগ নিল এই যে উদুর পিঠে বুদুর ঘাড়ে দিল এর কোন আশ্বাস এটা হলো ইনফরাদি যারটা সে করবে সমাজে কেন না হলো এটা কেমন হলো ইস্টাকের নামাজ জামাত করলো এই কাজটা কি হলো ইস্টাকের নামাজ জামাত কায়েম করছে এরকম সবারটা মিলাইলে অসুবিধা একটা অসুবিধা শরিয়াতের রূপরেখাকে বদলাই দিলেন আপনি একটা অসুবিধা দ্বিতীয় অসুবিধা এখানে কারোর টাকা কারোর কুরবানি হারান টাকা হইতে পারে একটা লোক সিনেমার ব্যবসা করে সে তো কুরবানি করে একটা লোক ব্যাংকে চাকরি করে সে তো কুরবানি করবে সে তো করবে তাদের মশলা হলো যে তোমারটা তুমি খাও আর ফকিরদেরকে দাও আর কাউকে দেবে না এই ধরনের ইনকাম দ্বারা তাদের বলা হয়েছে তোমারটাতে এই ধরনের আর কি করবা তুমি খাও ফকিরদেরকে দাও কোন ধনীকে বা ধনী আত্মীয়কে তোমার থেকে দিবা না তাদের হারাম খাওয়ার কোনো টাকা নেই কিন্তু আপনি ওই সমাধান পালতে দেবেন তো কিছু গোষ্ঠ আপনার ভাগে এরকম আসবে ওই সিনেমাওয়ালার টাকা ওই ব্যাংকওয়ালার টাকা ওই টাকার গোস্ত আপনার ভাগে চলে আসবে আপনি তখন অপারক হয়ে কি খাইলেন হারাম গোস্ত খাইলেন যেন আপনার খাওয়ার কোনো দরকার ছিল শরীয়তের অপ্রিকাও বদলাই দিল খাইলো হারাম ঠিক এতটুক অবকাশ আছে যে যদি করতে চায় এটা কোনো জরুরি না যে দুই ভাগ আপনি নিয়ে গেলেন এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়ের জন্য আর একবার সমাজে দিল সবাই একবার সমাজে দিল ওটা সমাজের পক্ষ থেকে রেশনিং সিস্টেমে গরিবদেরকে একটা মাথা পিছু হারে দিয়ে দিল সবাই তিন ভাগের এক ভাগ নিজেরা তাকতিম করতো বন্টন করতো আচ্ছা মাতব্বারের দায়িত্ব দিয়ে দিল মাতব্বার সব পুরা গরিবদের লিস্ট বানায় যার দশ জন সে বেশি পাবে যার পাঁচজন সে কম পাবে এইভাবে সবাই দিয়ে দিল সমান হারে পেয়ে গেল এতটুকুর একটা অবকাশ আছে তাও না করা উত্তম যারটা সেই করবে যারটা সেই করবে এবং যাদের টাকা এই ধরনের হারাম টাকা তারা কোনো অবস্থায় অন্যর সাথে শরিক হবে না অন্যরাও তাদেরকে শরিক করবে না ওরকম টাকা হলে সবারটা নষ্ট হয়ে যাবে অথবা কারণ নিয়ে খারাপ সে কোরবানি করতেছে কেন যে একটা অংশ না হলে আমার ছেলে পেলে অন্যের দিকে চেয়ে থাকবে চেয়ে থাকবে তাই কোরবানি করতে তো এর নিয়ত বলো আপনি এই নিয়ত কেন করেন আল্লাহর জন্য করেন ওই বসলে এমনি হল হয়ে যাবে চেয়ে থাকার বসলে এমনি তো হল হয়ে যাবে এমনি সমাধান হয়ে যাবে ওইটা সমাধান করার জন্য কোরবানি করার দরকার নেই থাকবে এই সমস্যা সমাধান করার জন্য কোরবানি করার দরকার নেই আপনি কোরবানি করেন আল্লাহকে রাজি করার জন্য ওটা অটোমেটিক সমাধান হয়ে যায় অনেক কিছু অটোমেটিক হয়ে যায় নিয়োগ করার দরকার নেই নিয়োগ করা খারাপ আপনি আল্লাহর জন্য হাত করতে গেছেন কিছু জরুরি সামান কিনে আনলেন কোনো দোষণীয় নেই আল্লাহর জন্য হাত করতে গেছেন কিছু জরুরি সামান কিনে আনলেন ঠিক আছে আগের থেকে নিয়োগ করছেন আমি এই সামান কেনার জন্য রেডি তাই তা আপনার হজ হবে না ট্যুর হয়ে গেল হজের কোন সব হবে না গেছেন হাজিদের সাথে এরামও বাঁধছেন মাথাও মুন্ডাইছেন সবই করছেন এদের নিয়ে তাকে উল্টা করছেন এগুলো জরুরি মাল আনতে বাবা মেয়ের বিয়েতে লাগবে কি অমুক কাজে লাগবে তাই হজে যেতেছি এবার যাওয়ার নিয়ে ছিল না বলতে ছিল না কিন্তু এই মালগুলো তো অন্যখানে পাওয়া যায় না এদের যাইতে হচ্ছে এর হজ পণ্ড হয়ে গেল তার এই সফর এটা একটা ব্যবসায়িক সফর হয়ে গেল হজটা বেকার হয়ে গেল দেখতে তো হজ হয়েছে কিচ্ছু হয় অথচ যদি তার শরীয়তের মশলা যারা থাকতো হজের নিয়েতে যাইত ওই জরুরত পুরা করার নিয়ত হজের তার যা জরুরত আছে কিনে নিয়ে আসলো আল্লাহ কোরআনের দ্বিতীয়বারে বলে দিতে অষ্টব্বিশটায় তো হাজে দেয় যদি কিছু হালাল রিজিকের ফেসার ব্যবস্থা করো কিছু কেনাকাটা করো তোমাদের জন্য কোনো গুণা নেই আল্লাহ কোরআনে বলে দিতে কেনাকাটা করলে কোনো গুণা নেই মানে কোনো কোনো ফকেরা কিছু কেনাকাটা করতেও বলছে যাতে রসুলের দেশের লোকদের কিছু ব্যবসা হয় তারা সারা বছর চলতে পারে কিছু কেনাকাটা করতেও বলছে তো ওটা নিয়োগ করার দরকার নেই নিয়ত করলে তো হস্ত নষ্ট হয়ে যায় আর কোরবানি কোনো কিছু বিক্রি করা যাবে চামড়াও যদি কেউ বিক্রি করে তো সৎকার করা উচিত কেউ চর্বি বিক্রি করে কেউ হাড্ডি বিক্রি করে কোনো কিছু বিক্রি করা যাবে না বিক্রি করলে সেই পরিমাণ টাকা আবার সৎকার করা উচিত হ্যাঁ, আপনার হাড্ডি নিয়ে আর এক গরিব মানুষ বিক্রি করলো এতে কোনো দোষ নেই আপনি তো বড় বড় হাড্ডি ফেলে দিতেন এটা গরিবে নিয়ে যারা হাড্ডির ব্যবসা করে ওদের কাছে বিক্রি করে দিল এতে কোনো অসুবিধা নেই গরিবের নিয়ে বিক্রি করছে আপনি বিক্রি করবেন তা আপনার জন্য জায়জ হলো না এখন কি করতে হবে এই ভুলের কাপড়া কি বিক্রি করে কত টাকা পাইছেন ওই হাড্ডি বেচে চর্বি বেঁচে হ্যাঁ মাথার চামড়া বেচে ইত্যাদি ইত্যাদি ওইটাকে আমি সৎকার করে সৎকার করে ওই ভুলেন কাপড়া কোনো কিছু বেড়া যাবে না বাকি যারা আপনার বাসায় কাজ করে এদেরকে এই গোস্ত খাওয়াইতে কোনো অসুবিধা নেই কুরবানি গোস্ত তাদের খাওয়াইতে কোনো শুধু গোস্ত তো খাওয়াবে না গোস্তের সাথে তো ভাত আছে হ্যাঁ মশলা আছে যেটা বলা হবে না কুরবানির গোস্ত দিয়ে আপনি উজরত দিচ্ছেন হ্যাঁ তার বিনিময় দিচ্ছেন না বলা হবে না তা খাওয়ানো যায় খাওয়ানো যায় তাতে কোনো অসুবিধা নেই তো চামড়ার ব্যাপার আমি আগেও বলছি আজকেও বলতেছি যে এটা আপনারা নিজেরা বেচলে কম টাকা পাবেন সব কম হবে পাঁচশো টাকা বেচলেন পাঁচশো টাকা দামের সব পাবেন যদি মাদ্রাসায় দিয়ে দেন আমি উদাহরণস্বরূপ বলতেছি তারা সবগুলো একসাথে বেচবে তারা হয়তো বেচবে এক হাজার টাকা তা আপনি এক হাজার টাকা দান করার সব পাইলেন এক হাজার টাকা দান করার সব পাইলেন পাঁচশো টাকা বেশি সব করলেন একটা নেকি কি মামুলি জিনিস একটা নেকির জন্য আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আসরের ময়দানে পরিচয় দিবে না এক সময় সেটা পাঁচশো টাকা সব কম হয়ে যাচ্ছে নিজে বেঁচতে যায় এই জন্য আমার পীর মুর্শিদ হজরত মৌলানা শাহ আব্রাদুল হক নবর পরামর্শ দিতেন ভাই তোমরা নিজেরা বেছো না প্রতিষ্ঠানকে দিয়ে দাও প্রতিষ্ঠানের ফায়দা হোক তোমার সব বেশি হোক এখন অনেকে সমস্যা বলে হুজুর আমার কিছু গরিব আত্মীয় স্বজন রয়ে গেছে ঠিক আছে এদেরকে আল্লাহ তৌফিক দিলে পকেটটাই দিয়ে দেন পকেটটাই দিয়ে দেন একশো টাকা দিয়ে দেন অসুবিধা কি আর যদি আপনি না দিতে চান আপনার তৌফিক নাই থাকে আচ্ছা ঠিক আছে ওই প্রতিষ্ঠানকে বলেন আমরা তোমরা নিয়ে নাও আমার দুইশো টাকা ফেরত দাও তিনশো টাকা ফেরত দাও আমরা পুরো নিয়ে নাও পুরা আমার কিন্তু গরিব গুণাব আছে ওদের দিতে হবে দুইশো টাকা ফেরত দাও তা চামড়া কেনাবে জানা চামড়া পুরাই দিয়ে দিলেন কিন্তু দুশো টাকা ফেরত চাইলে ঠিক আছে তো এটা করতে পারে তাতেও কিন্তু আপনার ওই যে সবটা ঠিক থাকলো দুশো টাকা আপনি নিজে হাতে খরচ করলেন আর আটশো টাকা কে পাইল মাদ্রাসা পাইল তো গড়ে আটশো দুশো এক হাজার টাকা দান খরচ সব পেয়ে গেল সব কম না তা আপনি বেচতে গেলে সব কম হয়ে যায় কাজে মশলাটা খুব খেয়াল রাখি আর যারা আপনারা এই এলাকার লোকজন আছেন তাদের তো দায়িত্ব এই মাদ্রাসাটা টিকায় রাখা এটা যদি বিল্লা বডিনের ছেলেদের কষ্ট হয় তাদের ঠিক মতো খানা না হয় এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে আপনাদের জব দিয়ে করতে হবে কেন খবর রাখা হয় নাই কেন খোঁজ খবর রাখা হয় নাই আপনার মেহমান এত কষ্ট পাইলেও আর রসুলের মেহমানরা হ্যাঁ তারা লীলা বটিকে কোনো বস্ত পাইল না তারা চামড়াও পাইল না কেন এটা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে কোরআন হাদিসে তাহলে মেহমান রসুল বলা হয়েছে এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রসুল তালেবেলেমদের ব্যাপারে খুব কঠোর অসিয়াত করে গেছে যে বিভিন্ন এলাকার থেকে কিছু তালেবেলেম আসবে তোমাদের কাছে এলেম শিখতে তোমরা তাদের দিকে খুব খেয়াল রেখো এইভাবে আল্লাহ রসুল খুব তাকিদ দিতেন জিনিসটা যে তোমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে কিন্তু তালেবেলে মানুষ এলেম শিখছে তোমরা যারা আছো তোমরা সবাই তাদের দিকে খেয়াল রেখো এইভাবে কতগুলো হাদিস বলার কারণে ওই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এই হাদিসে আল্লাহ রসুল তাহলে আলমদেরকে নিজের মেহমান বানাই দিচ্ছেন আমার মেহমান তোমার বাড়িতে গেছে তোমার এলাকায় গেছে তুমি আমার এই মেহমানগুলোর দিকে খেয়াল রেখো আমার সাফাত পাইতে চাইলে আমার এই মেহমানগুলোর দিকে খেয়াল রেখো তুমি আমার মেহমানদের খেয়াল রাখবা না হ্যাঁ তাদেরকে তুমি প্রয়োজন মিটাইবা না খাওয়াই রাখবা আর আমি তোমার জন্য সাফাত করার জন্য তৈরি হয়ে যাবো কেমনে আশা কর এই জন্য এদের দিকে খেয়াল রাখতে হবে এরাই আল্লাহর দিনটা টিকাই রাখে ধনীরা তো দিবে না ওই যে ইংরেজরা শিখাই দিয়ে গেছে ফকিরা বিদ্যা ধনীরা ওটা মুখস্থ করে রাখে ধনীরা ওই ইংরেজদের সমকটা এইরকম মুখস্থ করছে আর ভুলতেছে না তারা তো দিবে না ছেলে পেলে কাজে এখন দিন টিকবে কাদের দ্বারা এই গরিব মিসকিন দ্বারাই টিকবে কাজে সহযোগিতা করে এদেরকে টিকে রাখতে হবে এরা টিকে থাকলে আমরা ইসলাম নিয়ে টিকে থাকবো এই মাদ্রাসা নেই এদেশে ইসলাম থাকবে না আমাদের ইসলাম শেষ শেষ আজকে দেখেন আপনি বিভিন্ন দেশে তাহলে মাদ্রাসা নেই শুধু নাম কাজটা মুসলমান আছে কলেমাটাও করতে পারে না নাম মুসলমান বাপদাদা মুসলমান তারাও মুসলমান কলেমা জিজ্ঞেস করেন কালেমা করতে পারে না আমাদের এই দশা হবে যদি মাদ্রাসা না থাকে তাহলে মাদ্রাসার জরুরত আমরা বুঝতে পারি না তা কাফেররা চাই এদের কতদিন পর পরে স্কিম বানায় কেমনে বন্ধ করা যায় কেমনে বন্ধ করা যায় স্কিম বানায় এখন স্কিম বানানো হয়েছে আল্লাহ বাতিল করে দিক তো আল্লাহ রব আলিন যে মাসাইল গুলো পেশ করা হলো আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন দাওয়ানা আনিল